দিন যায় ক্ষণ যায় মাস বছর যায় কেটে যায় জীবনের বেলা দিন যায় ক্ষণ যায় মাস বছর যায় কেটে যায় জীবনের বেলা দিন যায় ক্ষণ যায় মাস বছর যায় কেটে যায় জীবনের বেলা একে একে দিন যায় বারে বারে মন কয় একে একে দিন যায় যায় বারে বারে মন কর একে একে দিন যায় বারে বারে মন কর এই বুঝি ভেঙে যায় রং তামাশার মেলা কেটে যায় জীবনের বেলা দিন যায় খান যায় মাস বছর যায় কেটে যায় জীবনের বেলা দিন যায় খান যায় মাস বছর যায় কেটে যায় জীবনের বেলা এক থেকে দশ ছিল সকাল বেলা পনেরোতে হলো শেষ ঘুমের পালা এক থেকে দশ ছিল সকালবেলা পনেরোতে হলো শেষ ঘুমের পালা একুশ গেল পঁচিশ গেল তিরিশ দিলাম পা তখন দুপুর বেলা কেটে গেল সে সময় চোখের পলকে হয় কেটে গেল সে সময় চোখের পলকে হয় এইভাবে ভেসে যায় রঙিন চবরের ভেলা কেটে যায় জীবনের ভেলা দিন যায় ক্ষণ যায় মাস বছর যায় কেটে যায় জীবনের বেলা দিন যায় ক্ষণ যায় মাস বছর যায় কেটে যায় জীবনের বেলা চল্লিশ ভেসে এলো জীবন ভেলা পঞ্চাশ বেড়ে গেল মনের জ্বালা কোন পথ কেটে গেল আমার জীবন হাত টানি দিয়ে ডাকে মরণ এখন চল্লিশ ভেসে এলো জীবন ভেলা পঞ্চাশ বেড়ে গেল মনের জ্বালা কোন পথে কেটে গেল আমার জীবন হাত জানি দিয়ে ডাকে মরণ এখন কি যে করি ভেবে মরি বুঝিতে পারি না কিছু ভাল লাগে না এখনো আছে সময় আয় পথে ফিরে আয় এখনো আছে সময় আয় পথে ফিরে আয় আমার দরজা খোলা কেটে যায় জীবনের বেলা দিন যায় ক্ষণ যায় মাস বছর যায় কেটে যায় জীবনের বেলা দিন যায় ক্ষণ যায় মাস বছর যায় কেটে যায় জীবনের বেলা একে একে দিন যায় বারে বারে মন কয় একে একে দিন যায় বারে বারে মন কয় একে একে দিন যায় বারে বারে মন কয় এই বুঝি ভেঙে যায় রং তামাশার মেলা কেটে যায় জীবনের বেলা দিন যায় ক্ষণ যায় মাস বছর যায় কেটে যায় জীবনের বেলা দিন যায় ক্ষণ যায় মাস বছর যায় কেটে যায় জীবনের বেলা দিন যায় ক্ষণ যায় মাস বছর যায় কেটে যায় জীবনের বেলা কেটে যায় জীবনের বেলা কেটে যায় জীবনের বেলা কেটে যায় জীবনের বেলা কেটে যায় জীবনের বেলা